কোরআন শরীফের চার জায়গায় আসছে চারটে কাজের দ্বারা বীর কাজ আছে প্রথম পাড়া উনিশ নম্বর পৃষ্ঠা দ্বিতীয় পাড়া দুই নম্বর পৃষ্ঠা চতুর্থ পাড়া দশম পৃষ্ঠা আর আঠাশ পাড়ায় চোলায় চার জায়গায় বলছেন নবীদের অয়োজাকিহীন আত্মশুদ্ধির মেহনত করতে হবে অন্তরে দশটা ধরে শিক্ষা করা দশটা গুণ অর্জন করা একে বলে আত্মশুদ্ধি তস্কিয়ে বাতে একে বলে তরবিয়াত সন্না তালিম ও তরবিয়ত يزكيهم ويعلمهم الكتاب তারা কোরআনের তালিম দিবে কোরআনের তেলাওয়াত শেখাবে এবং কোরআনের যে আছে আদেশ নিষেধ ওটাও আর আকাম শিখাইছে তেলাওয়াত শিখাইছে অল হিকমা মানে অল হুকুল হিকমা শিখাবে যতদূর সম্ভব হাতে কলমে শিখাবে কারণ নামাজ ফরজ হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে মানুষের সুরতে আল্লাহ ইব্রাহিমকে পাঠিয়েছেন কিন্তু হাতে কলমে দেখেছেন বেশাব বরাবর কাপড়ের মধ্যে পানি কেন অস্ত্রতা না দেয় তাহলে পিছনে এই না পরে জোহর থেকে আরম্ভ করে দশ অক্ট দুই দিনে দশ অক্ট নবীজিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে নবীজি বাকিদের দেখি সাহাবাগের প্রশিক্ষণ এমনকি নামাজ দেখানোর জন্য প্রথম দুদিন মসজিদে মেম্বার রাখা হলো নদীর মেম্বারও দাঁড়িয়ে নামাজ পড়ছে ওই হাতে যে শেষ আছে হ্যাঁ উলিয়াকু উলিয়াকু তোমাদের দেখানোর জন্য করছে আমি আমার নামাজের মতো আমার কেবলাকে কেবলা জানবে तमाम अम्बिया कराम खुसूसन আমাদের মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাইমলাইনে মেহনত করে দিন খেয়াল করছে আর আমাদের ব্যাপারে ঘোষণা করছেন উল্লামারা আমার ওয়ারিস কত লোকের প্রশংসা করছেন হাজি গাজী মুজাহিদ আর তাজির সদুক অনেকের প্রশংসা করছেন কিন্তু কাউকে ওয়ারিস বলেন নাই শুধু প্রথম ওয়ারিস কেন লাম্বিয়া না করে কইতো খোলাফা ও লাম্বিয়া নোয়াইবুল আম্বিয়া আয়বুল মাকাম আল এগুলো বলা হতো না এটা কেন বলবো অনাস্থা বলার মৌলিক কারণ দুটা একটা কারণ হলো দুনিয়াতে ওয়ারিস হইতে গেলে দুনিয়াতে কারোর ওয়ারিস হইতে গেলে সম্পর্ক বাইর হ্যাঁ, লাগে ছেলে আবুলার ভাই সম্পর্ক না বাইর করে আমি গ্রামের লোক আমি রাজনীতি আসছি তাহলে একই পার্টি করি <laughs> সম্পর্ক বাইর করতে হবে এখানে নবীর ইশারা করতেছে যদি কেউ আলেন দাবি করে তাহলে সে আমার পর্যন্ত সম্পর্ক বলতে পারে কিনা তার উস্তাদকে তার উস্তাদকে তার উস্তাদকে এইভাবে আমি মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত সে সম্পর্ক বয়ন করতে পারে কিনা এটা আগে তালাস করো করে তার বয়ন শোনো তার তাফসিস শোনো তার পিছনে নামাজ পড়ো তার লেখা কিতাব পড়ো তুমি বুঝো না আর এক আলমকে জিজ্ঞেস করো এই হুজুরের সনদ আছে কিনা আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা কথা আমাদের নবীকে পর্যন্ত বলতে আমাদের উস্তাদরা আমাদের তাদের সনদ তাদেরকে দিয়ে বোখারি পর্যন্ত করতে দিয়েছে আমাকে তারা বোখারি অনুমতি দিতেছেন সেইগুলো হাদিস মৌলানা হাদিজুল রহমতুল্লাহ আলাই আর মুফতি আব্দুল মহিজ রহমতুল্লাহ আলাই দেওয়াবাদের আনজার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই সিলেটের নুরুদ্দিন গহরপুরি রহমতুল্লাহ আলাই তারপরে যাত্রাবাড়ির মৌলানা মাহমুদুল হাসান দারুন করে কাজ অসাধারণ ফজলদার মুক্তি আব্দুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলী হাকিম আফতাব রহমতুল্লাহ সাহেব দাদা মাজার সাহেব এরা অন্তত সাত আটজন আমাদের ঘরে পড়ানোর ইজাজত তো এরা প্রত্যেকে তার থেকে নিয়ে ইমাম বুখারি পর্যন্ত সনদ বলে দিচ্ছেন আর বুখারি শরীফ ইমাম থেকে নিয়ে মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত কিতাবেই দেওয়া কিতাবে দেখেন হ্যাঁ। মুসলিম পড়াইছে আমাদের থেকে নিয়ে বা মুসলিম পর্যন্ত না কিতাব লেখা লিখছে ওর পর্যন্ত বলছে আর মুসলিম শরীফ থেকে নিয়ে পর্যন্ত কারণ যে কোনো কথা বলবো সম্পর্ক বাইন করতে হবে ইসলামের বৈশিষ্ট্য আমরা প্রত্যেকটা কথা রসুল পর্যন্ত পৌঁছাইতে পারি অন্য কোন ধর্মের লোক তাদের একটা কোথাও তাদের নবী পর্যন্ত পৌঁছাতে পারবে না বলেন ইহুদিদেরকে তারা তো আগে বলেন খ্রিস্টানদেরকে এই দিল পক এইগুল পোক মলম মারতে পোক না মলম মারতে হ্যাঁ, শান্তির বাণী না গজবের বাণী নিয়ে সারা দুনিয়ার কাফেররা মিলে এই মুসলমান ভাইদেরকে বিতাড়িত সারা দুনিয়ার কাফেররা কবি না ওই যে হ্যাঁ। তাই সান্ত্বনা দেওয়ার জন্য এনে পাঠাচ্ছি তুমি তো একটু করে আসো রোহিঙ্গাদের পক্ষে বলো আমার যদি খেপে না দেয় কাপের জন্য জেহাদ ঘোষণা না করে দেয় এই জন্য মলম মারার জন্য পাঠাইছিল এই বর্তমানে চিলি এটা কিন্তু খ্রিস্টান দেশ সেখানে এই পোপ যাওয়ার কথা মানে বিরাট আন্দোলন রয়েছে এই বিরুদ্ধে সেজন্য না যেতে পারে কেন তার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারের অভিযোগ একটা খ্রিস্টান দেশ আন্দোলন করতেছে এই যৌন কেলেঙ্কারি আন্দোলন না কারণ আমার দেশে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে আসলে আচ্ছা, আমাদের মিছিল বের করা দরকার সারা বাংলাদেশে দূতার মিছিল বের দরকার সরকারকে দরকার এই না তাই আমি বলছিলাম তারা তাদের একটা কথাও বাইবেলের একটা কথাও ঈশা তারা পর্যন্ত পৌঁছে দিল আমরা ওরা একটা ফায়দা হয়ে গেল আল্লাহ বলে উম্মতকে নিষেধ করলেন আলের নামতে আসলেই তার বয়ান শুনবা না আগে দেখো তার সনদ আছে আউট হ্যাঁ আউট তাও আউট একটা সনদ ভুই একটা ফায়দা দুই নম্বর ফায়দা যে যারা মহালিস হয় তো যার ওয়ারিস হয় তাকে বলে মুরিস নবীল ওয়ারিস না নবীল মুরিস মুরিসে রেখে দেওয়া সপ্তাহ মধ্যে ওয়ারিস হয় ওয়ারিস হবে সে তার মুরিসের সপ্তাহ মধ্যে কি হবে ওয়ারিস হবে জমি রয়ে গেছে টাকা রেখে গেছে সপ্তাহে কিন্তু প্রত্যন্ত তার মালিক সবটার মধ্যে রয়েছে বিল্ডিং এর ভাইরা মালিক বোনেরার মালিক জমি আছে ভাইরা মালিক বোনেরার মালিক টাকা আছে ভাইরা মালিক বোনেরার মালিক সবার মালিক আমাদেরকে অনেক বলা হলো আমাদের আসল যিনি মোহাম্মদ রসুল্লাহ তিনি গেছেন হ্যাঁ? আপনার জি তাবলিগের রাস্তা পালে থানবি তাকে নেওয়ার পাবে তাহলে তবলিগের মুরব্বীও থানবি দাওয়াতলাদের মুরব্বীও থানবি থানবি একবার আমার তবলিগতে ইসলাম হয়েছিল তবলিগের নারী আমি মন কান এটা জব করা হবে কিনা তো মুরব্বীরা দুই গোল হয়ে গেছে সবাই মিলে বললো আমাদের ঝগড়া করার দরকার নেই আমার স্বামীর কাছে হ্যাঁ। এটার কাজ হলো সারা দুনিয়ায় দেওয়া ইসলাম একমাত্র মুক্তির ধর্ম দাওয়াতটা পৌঁছায় দেওয়া তাহলে পুরা দিন বোঝানোর দরকার নেই তাহলে তোমরা ওরা দুনিয়া দেখতে পারবে না বাধা করুন তোমরা ঢুকতে দেবে না তখন বলা থানবি নাহিয়ানের কাজটা বিশেষভাবে দিলেন কাদেরকে মজলিসের দাওয়াতুল হক ওখানে নিষেধ করলেন একটা আচ্ছা, হিকমতে দাঁড়ালে তবলিকে নিষেধ করলেন আর দায়িত্ব দিলেন কাদেরকে শুধু সুন্দর আমলে মাসু করায় না এখানে মনে হয় না করে এগুলো মনে হয় না তোরা পারবা না সোলাইম রাস্তা জাদু তালিম করা হতো জাদু কেন এই ধরনের কথা বলবো না কুকুর জাদু তালিম করা হয়েছে জাদু করার জন্য না গুনায় কবিরা তালিম করে গুনায় কবিরা করার জন্য না গুনায় কবিরা থেকে তো দুরুন লেভেলের মুরব্বী একই লোক তাহলে আমাদের দাওয়াত তবলিগও সামলাইতে হবে খানকাও সামলাইতে হবে তালিমে কিতাব তালিমে কিতাব তো মাদ্রাসা হইতেই আছে তারপরে দাওয়াত তোমাদের মাধ্যমে আমলি মস্কের মাধ্যমে তাহলে সুন্দর করতে হবে এই সবগুলো কাজ সামলাইতে হবে একসাথে এখন ওলামারা যেভাবে সতর্ক হয়ে লাগছে এটা ধরে রাখতে হবে ইনশাআল্লাহ এইটা আমরা যদি আগাতে ধরতাম তাহলে হয়তো চেহারাটা তো জোহালা কায় হতো না হ্যাঁ, আমরা এই ভাগ্যে তুলছে আল্লাহ অনেক মজা তারা সব চেহারাতে তারা এই আল্লাহ দিচ্ছে আমাদের বুঝান এরপরে বাকিদের দিকে থাকতে হবে ছাত্র শিক্ষক নিয়ে এই কাজটাকে লাইনে ধরে রাখার জন্য করতে হবে আর পরীক্ষা নিয়ে তারপরে যান তা পরীক্ষা দেন কিন্তু এই কাজটাকে কিছু দেখা যাবে ধরতে হবে কোন ব্যক্তির জন্য আমরা করি নাই ব্যক্তির জন্য ছাড়বো না তার সাথে আমাদের ব্যক্তিগত সমস্যা উনি কিছু বক্তব্য একদম সরাসরি তোমার সন্ধ্যা বিরোধী কোন অবস্থাতে জায়গায় সাপোর্ট করেন উনি যে না বুঝে পড়লে হবে সেটা আগে মজুর দিল এটা উনি করছে কোরআন অর্থ না বুঝে পড়লে হবে না অর্থ বোঝা জরুরি কথা অথচ আল্লাহ হাবিব কোরআনের সব হবে বুঝাইতে যে এমন একটা উদাহরণ দিচ্ছেন অর্থ কেমন বোঝা যাবে উদাহরণ দিচ্ছেন কি দিয়ে বলি না পুরোটা মিলে এখন হরফ আলিফুল হরফুল উদাহরণ দিলেন তার অর্থ কেমন তার আল্লাহ আল্লাহ নতুন ছাড়া কেউ বুঝবে না কেন দিছিলেন উনি আল্লাহর পক্ষ জানতে পারছিলেন কেমন আগে কিছু ফেরতে আসবে তারা এই কথা বলবে যে তার মতো কোরআন লাভ করলে গুনাহ এটা ফেতনা ওই ফেতনা যাতে তার ফাঁকা জল হয়ে যায় এই জন্য নবীদের আগের করতে উদাহরণ দিচ্ছে কত তারপরে মার্কাস গেছিলেন এই জন্য হয়ে গেছে মার্কাস ছেড়ে যাওয়াটা ঠিক না কোন পারবে নবী সম্পর্কে কারণ নবী সম্পর্কে দ্বিতীয়ত আদেশ করছে তুমি আসো আসো এখানে এসে করো তোমাকে কিতাব দেওয়া হবে মানে আল্লাহর নির্দেশে কিতাব আনতে গেছে আল্লাহর নির্দেশে কিতাব আনতে গেছেন উনি কোথায় মার্কাজ ছাড়লেন নিজের পক্ষ তো গেছিলেন না আল্লাহ আদেশ করছে তোরা জানতে গেছে সেটা করতেছে তোদের মার্কাস ছেড়ে ভুল তারপরে বলতেছে হ্যাঁ যাক যদি আল্লাহর হাতে আর নবী পাঠানোর কি দরকার প্রত্যেকটা ভুল এরকম বলতেছে একমাত্র মসজিদ ভিত্তিক যে দাওয়াতের কাজ হয় এটা হলো দিদি কাজ এর বাইরে তার দিনের নাম হইতেছে একটাও ক্রিটিক্যাল আপনার পাত্তাই নেই তারপরে তারা ক্যামেরা মোবাইল রাখে তারা সব বলা হয় অনেকে কিন্তু জীবনও ব্যবহার করে না অত ওনার সাথে যে লোক পাইছিল সে কিন্তু সর্বক্ষণ ক্যামেরা ব্যবহার <laughs> ওনার প্রত্যেকটা বক্তব্য প্রতিনিয়ত সারা বাংলাদেশে তাহলে ওনার লোক কিন্তু ওনার কথা পারে না ওনার লোক ওনার কথা পারে না কি কথা আপনি দিচ্ছেন রাখলে ওনার সময় কেমন কথা বলে না ব্যবহার করলে আপনি প্রচার করেন সে খামাখা ছবি তোলে কোনো মজবুরি ছাড়া অপারগতা ছাড়া সেটা আপনি নজর করবেন এইরকম কিছু কথা প্রকাশ পাইছে এরা সারা যুগের ওলামারা বহুত লাগছে দারুল দেওবন্দের ওলামারা বহুত লাগছে আমার সাহেবের যিনি যান এসে হাকিম কালিমুল্লা সাহেব তিনিও ভুল ধরে দিচ্ছেন এরকম ভারতের অনেক পুরনো ব্যক্তি আছে না আসাদ মাদানি হ্যাঁ উনিও ভুল ধরে দিচ্ছেন এরকম অনেকেই ভুল ধরে দিচ্ছে কিন্তু কারোর কথা থেকে কর্মপাত করে এটা আমাদের অর্ধ গেল তখন তো বলতে ঠিক আছে ভাই আবার বলেন যে এই বলছিলাম মানে, আমি এটা ভুল হয়েছে আমার এটা শুনি কথা আচ্ছা। এত কিছু জায়গায় ওনার কাছে দারুলুম দেওয়ান সাহারানপুর আর কিছু চায় নাই আপনি কাজ বন্ধ করেন আপনি না হাল আপনি গাধা এসব কিছু বলেন না খালি যে ভুলগুলো আপনি করছেন এগুলো ব্যক্ত করেন এটা তোমার নিয়ম তুবিল এই ভুলের কারণে অনেক মানুষ গোমরা হয়েছে অনেক মানুষ গোমরা হয়েছে ভুলগুলো উনি বলে বাস্তবকে এটা না বলে এই লোকগুলো তৈরি হবে না সময় দেওয়া হবে সময় দেওয়া সময় দেওয়া হবে বলেন আপনারা কথা বলে আমার ভেতর করতেছেন কেন আপনারা কথা থাকলে পরে যাওয়া এটা একটা বুঝছেন আমি তো এখানে বসা আছি আমার মায়ের বড় বড় দুজন আমার একটু বোঝার বোঝার বাকি আছে আমি এটা বুঝতে পারি বুখারি শরীফে কিতাবের একটা হাদিস আছে নবীন একবার হাতিস বার করতে না আপনার বললাম তো দুজনের বললাম রাস্তাটা সব ফিরেও যায় পরে কথা শেষ করে হজর কে প্রশ্ন করছি এখন বলো তোমার প্রশ্ন বোকারে করে আবার বলেন একবার দাদবি করবেন ওখান থাকে বোকার শরীর কিতাব লেন পয়লা বোকার শরীর কিতাব লেন পয়লা পৃষ্ঠা মানে জবাব দেন নাই কথা শেষ করে তারপর বলছে তোমার প্রশ্ন মনে না হ্যাঁ ওই ডাক্তার ইঞ্জিনিয়ার সাথে চিল্লা লাগান আর তারা ইসলামের সঠিক নকশা বলতে পারেন আপনার নিজেদের সাথে লাগাইলে ওই ছয় অন্ধ যে হাতির একটি ছিল ওরা কেউ কি হাতির নকশা বাইর করতে পারছিল ডাক্তার নকশা বাইর তাতে জিজ্ঞেস করা হয়েছিল তোমরা যে চিড়িয়াখানে গেলে হাতি দেখে আসলে হাতি কেমন এক অন্ধ বললো খাম্মা তো খাম্মা তো পাওয়া আমার গন্তব্য হাতে কিরকম হাতে যদি মহিলা তুলা দিয়ে করলো যে হাতি হলো ছাদ আছে না ছাদের পেটের তলায় একটা কি হাতি হয়েছে খাম্বার মতো কইলে কি হাতি হলো না তুলার মতো হাতি হয়েছে না আপনারা এই ডাক্তার ইঞ্জিনিয়ার সাথে কমপ্লিট করছেন তবে ইসলামের জরুরি কথা কিছুই জানেন নাই তারপরে খালি ছয় উচুলি কয় আর কোনো হাদিস তো জানে না কোনো মশলা মশলা জানে না এটি সল করতে হবে সল করার নিয়ম কি কখন সল করবেন এটা স্বীকার দিন একটা আলমের বন্ধুতে সল কখন করবে কথা শেষ হবে কথা শেষ হবে আমার আমি বলে দিচ্ছি আপনার করবেন না জিনিস তো আমি বলতেছিলাম আমাদের মানে ইলিয়াস থেকে পড়াশোনা করছে সেখানে মুরব্বীরা কিছু ভুল গেছে সেই ভুল একটা একটা করে ওনাকে বলতে হবে একটা একটা করে এই ভুল বলছিলাম এটা শুদ্ধ এইটা খালি এটা তো বললে হবে না আমি রুজু করলাম রুজু করলাম এগুলো ফালতু কথা এইভাবে কি তওবা হয় না? না আর এখানে যারা কইছে কাকরা এলে তো আরো বেহদা কথা কইছে এখানে কইছে अगर अगर कोई गलती करे उसको इकरार करना चाहिए কেউ যদি কোনো ভুল করে বা আমার যদি কোনো ভুল হয় আমার এটা স্বীকার করা উচিত তো যদি যদি কয়েকটা হয় না যদি মানে ভুল হয় নাই তো ভুল হয়তো মনে করতে এখানে দু মাস পর যারা কইতে কাটে রইলে আগার अगर कोई गलती करे उसको इकरार करना चाहिए करता हो কথা বলেন এই আগার অর্থ হলো যদি যদি কোনো ভুল হয়ে থাকে যদি যদি না আপনার এই বাংলাদেশে ছিল আলেন তার সাথে সোনা সদস্য দুই পাই না তখন বলতে পারেন আমি আপনার এখন থেকে যে মন্দিরে যাব আমি তালিকা বাড়াই কেউ এয়ারপোর্টে যেত না কেউ ক্যাটরাইন এখনো করুন এখনো উনি ব্রিজ বানাইলে নেহরু দেওয়ান থেকে ধরাই দেওয়া হয়েছে ওই বলবল করলে হবে না আমি ভুল স্বীকার করতেছি বলবল কথাটা হবে না ক্লিয়ার বলতে হবে এই বলছিলাম এটা বলছিল এটা ঠিক এইভাবে বলতে হবে বলো আমরা আবার ইস্তেমা কায়ম করে ওনাকে নিয়ে আসবো আর কি আমি ভুল করছি ঠিক আছে আমি বলার সময় করবো রুজু করে দিব রুজুটা করতেন তাহলে আপনার বিরুদ্ধে এখানে সোনা মিলে আর মারা মিলে চিন্তা তো করতো না আপনি কার ল্যাঙ্গে কার লেনদেন মানে কি ভবিষ্যতে কেমন আগের দিন উনি এই গুণগুলো স্বীকার করেন বাচ্চার গায়ে যদি কোনো নাপাত লেগে যায় এই অবস্থা কোনো মা করে নেবে আগে সাফ করে নেবে আগে সাফ করে নেবে তারপরে করে নেবে আপনাকে করে দেব আপনাকে ব্যক্তিগত খোদার কসম খোদার কসম খোদার কসম ওনার করছে আমাদের বিরুদ্ধে আপনি আপনি সুন্দর করতে লাইনে আমরা বিশ্বাস করি না আগে আপনি ভুলগুলো ঘোষণা করেন এবং ছয়টা বলেন এটা কালকে আমাকে আপনাকে আমরা বুকে মেলাই নেব <laughs> আপনার আপনার ব্যক্তির সাথে আমাদের কোনো বিরোধ নেই এই কাজটা করে যদি না কোনো বিরোধ হতো না কেউ কিন্তু করতো না কিন্তু উনি ওই ভুলগুলো করে এই কিছু কথা বলে না আমি রুজু করছি রুজু রুজু করছি এটা চিঠি লিখিতে হয়ে গেল আপনি দেওয়াতে লিখলেন তো আমি ভুল রুজু করছি কিছু হয়ে গেল জবরদস্ত এই কথাটাই করছে যদি আমাদেরকে বলে রুজু করছি আবার তার পরদিন মেম্বারও সেই কথা বলে আমাদেরকে বলে দেওয়ানদের কথা শোনাচ্ছি না আপনাদেরকে যে দেওয়ানদের আল্লাহ ওখানে মতমটা বলছে আমাদেরকে বলে আমি ভুলগুলোতে রুজু করছি আমার মেম্বাররা সেটা বলে কি রুজু হলো এটা আপনারা রুজু করছে না করলে রুজু হয় না রুজু করছে এটা করলে রুজু হয় রুজু করার তো তরিকা হলো আপনি ভুলটা কি করছিলেন ক্লিয়ার কর এর একটা ভুল কথা বলছেন বলবো না বলবো না ক্লিয়ার বল ক্লিয়ার বলে সূত্রটা কি এইভাবে যে ভুলগুলো ধরাই দেওয়া হয়েছে উনি এটা করুন এটা করার পরে উনি আসতে চান আমরা ওলামাই কেনার পক্ষ থেকে ওয়েলকাম করে কিন্তু আগে কাজটা করতে হবে ততদিন পারবেন না ততদিন রাখতে পারবেন না যায় কোন নাটিয়াল গাড়ি হতে পারবে না হক সাথে লাঠিতে মোকাবেলা করা যায় আপনার আল্লাহ আপনি ব্যক্তি পূজা করবেন ইসলাম কোন ব্যক্তি পূজা নেই কোন ইসলাম পূজা নেই ব্যক্তি পূজাও নেই পূজাও নেই ভবন কে যায় যে থানা ভবনে এক জমানায় দুকানুল আরবিন বলা হতো সমস্ত আল্লাহ জায়গা কাজে নিজামুদ্দিন বিল্ডিং মসজিদ এটা কোন শরিয়াতের কিছু না শরিয়াতের কোন দলিল না বা শরিয়াতের আগে কোন বরকত না ঘোষণা করেন বিল্ডিং পূজা করি আর উনি যখন তোলা না করবে আমরা ওনাকেও ফলো করবো না কি তা করলাম বিল্ডিংকে পূজা করা যাবে না ব্যক্তিও পূজা করা যাবে আগে তবা করতে স্থান তো কোনদিনও মাননীয় হবে না স্থান কোনদিনও মাননীয় হবে না ব্যক্তি হইতে পারে যদি সে হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক থাকে তাকে আমরা ফলো করবো হাতের থেকে সরে গেছে তাকে আর মানব না আপনার একটা হাদিস পড়ছে প্রসিদ্ধ সাহাবি যাকে চার পরিবার বলে পঞ্চম নম্বর দরজা দেওয়া হয় হজরত আবদুল্লাহ ওনার ছাত্ররা ওনাকে বলল হুজুর আপনার কাছে আমরা এলেন শিখতেছি এখন সব ছাত্র তো আর পাওয়া যায় না আমরা চাইছি কিছু কিছু বিষয়ে দাদা আপনাকে দেখে আমরা আমল করব জিজ্ঞাসা করবো না জিজ্ঞেস তো করি জিজ্ঞেস করে করে তো শিখতেছি তবে আমাদের মনে থাকে যে সব তো কিছু পারা যায় না কিছু কিছু আপনাকে দেখে দেখে না বলবো আবার আমাকে দেখে দেখে আমল করব সহজ কথা আমার জোয়ান বর্ষে আমি যখন নামাজ পড়ছি পুরা শূন্য তরিকায় পড়ছি এখন আমি পুরো সুন্দর তরিকা ছাড়ি না আমি বিরুদ্ধ বয়সের যে সুন্দর তরিকা ওটা করি যেমন সুন্দর তরিকা হলো আগে হাঁটু না কিন্তু নবীন আমার বিরুদ্ধ বয়সে কোনটা করছেন আগে হাত রাখছেন এখন আমি দেখতে গেলে আমার আমি আচ্ছা, আচ্ছা। আমার থেকে পাবে আমার তো পারি না আমার হাত লাগে তোরা হাত লাগে আমার কাছে একশো উপরে ছাত্র অর্জন আমি তো করতেছি ওজনের কারণে তোমার আমার দল পাই দেখো তখন যে আমি হাত রাখছিলাম হ্যাঁ? এই কথাটা উনি বলবেন উদাহরণ দিয়ে বোঝাইলাম এই কথাটা আব্দুল্লাহ বললেন না সাথে চলে গেছে তাদেরকে বলো বলো আমি এখনো জিন্দা আছি জিন্দা মানুষের বিশ্বাস নেই শব্দ আছে লা জিন্দা মানুষ কোন ফেতনা থেকে নিরাপদ না সে বেমান হইতে পারে সে মোরতাদ হইতে পারে আল্লাহ না করুক আল্লাহ হেফাজত না করে যে কোনো ফেতনা কত ছিল বেমান হয়ে গেছে বনে বেমান হয়ে গেছে কত সাহাবি দেয় নাই বেমান হয়ে গেছে জিন্দা মানুষের উপরে যে কোনো ফেতনা আসতে পারে এই জন্য উনি ওনাকে দেখে দেখে আমল করার পারমিশন জিন্দা মানুষের উপরে যে কোনো মুসিবত আসতে পারে বুঝলেন এখন এই জন্য আমি ক্লিয়ার বলতেছি যে ব্যক্তি মৌলানা সাহাব সাহেব তার সাথে আমাদের কোন আক্রোশ নেই ব্যক্তির সাথে আমাদের আপত্তি হল ওই ভুল কথাগুলো উনি যদি এইগুলো করেন ঘোষণা দেন এটা ভুল এটা শহীদ আমি তবা করলাম সাধারণ থেকে ভুল বয়ান না দেন ভুল বয়ান না দেন এই কাকড়া তোমার জন্য ভুল বয়ান দিচ্ছে না যে সাহাবা কেন নাফারমানি ভুল হয়েছিল অনিচ্ছাকৃত তারা যুদ্ধ তো শেষ আপনারা পড়াই চলে গেছে পশ্চিম দিকে হয়েছে সাগরের দিকে আপনার যুদ্ধ নেই বুঝেন ভুল বুঝেন ভুল কথা এসে হাজির উনি দেবে মারাত্মক ভাবে বলছে এভাবে বলার কোনো সুযোগ নেই তাদের ইজ্জত ঠিক নেই কথা বলতে হবে আল্লাহ কোরআনের মধ্যে ক্ষমা বলতে পারে আল্লাহ তাআলা লাগামহীন ভাবে তাদেরকে কথা বলতে হবে والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار আল্লাহ এদেরকে রাজি হয়ে গেছে এদেরকে তারা ফলো করবে পবিত্র এদেরকে সত্যের মাপকাঠি মানেনি আল্লাহ কোরআন এদেরকে তারা ফলো করবে আল্লাযীনা ইত্তাবাউহুম আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছে এদের সকলের জন্য আপনার প্রস্তুত করে রাখছে সুবহানাল্লাহ محمد رسول الله والذين معه একা নবীর কথা বলেন একা নবীর কথা বলেন এটাতে কাজে লাগে সাহাবায়ে কাজে লাগে আরো সত্যের মাপকাঠি ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ হে সাহাবায়ে কেরাম বাহাত্তর ফেরকা হয়েছিল আমার তেহাত্তর ফেরকা হবে একটা ফেরকা জান্নাতে যাবে আর বাহাত্তরটা দৌড়বে একটা বেড়তে যাবে প্রশ্ন করলেন একটা খানা বললেন আমার আমার স্বামীর তরিকার উপর আছে সত্যের তাদেরকে তেইশ বছর পড়াইছে কত বছর তেইশ বছর দেড় বছর পড়েছে পড়ানোর পরে তাদের পরীক্ষা নিচ্ছেন আল্লাহ আল্লাহ পরীক্ষা কেন নিলে যারা নবী বিদ্বেষী আছে তারা একটা অপবাদ দিতে পারে তো আপনার শত্রু তো আপনি সবাই একশো নাম্বার দিয়ে দিচ্ছেন সেটা আমিও পারি নবী বিদ্বেষীরা এই কথাটা কইতো তাই আমার আমার আমার নাম কথা হন যে সাহাবাই কেরামকে বিদ্বেষ রাখে তাদের সমালোচনা করে আমি বলছি আমার প্রতি বিদ্বেষ রাখ তাই আমার নবী আমার সাহাবাই কেরামের সমালোচনা করে তাহলে নবী বিদ্বেষী আছে কিনা বুঝতে পারলেন যে কেউ সাহাবাই কেনার দল ধরবে এই পাঁচজন বাদে সব সাবি মোরতাদ হয়ে গেছিল বলেন না কত বাতিল দেখবেন সবাই তো সারা আঘাত করে এই গ্রুপ হটাইতে পারলে ইসলাম এমনি ধ্বংস হয়ে যাবে আমরা তো নবীদের কথা তো সরাসরি শুনি নাই সাহাবিদের ভায়া হয়ে গেছে ভায়াটা নষ্ট করলে দিন এমনি গেল না শেয়ারা করছে কথা শিয়া মৌদুদ্দিন সাহেব তাই রসুল খুদা কে এলাওয়া किसी को मेयार हक ना समझना है নাউজুবিল্লাহ আল্লাহ রসুল ছাড়া কাউকে সত্যের মাপকাঠি মনে করবে না সাহাবি একটা থাকলো না এই যে মৌদুদি তলোয়ার চালাইছে কোন সাহাবি টিকছে না रसूल खुदा के अलावा किसी को मेयर हक ना समझना আবার আয়াত কোথায় বলছে সাহাবাদের উপর আহলুল হাদিস আছেন এরা একই কথা বলছে ওরা বলতে নবীদের ইন্তেকালের পরে সকল সাহাবাহাম অমরের কথা মাইনে গোমরা হয়ে গেছে নবী বলে গেছিল তার আমি আট টাকা অমরের কথা অমর আজকে আল্লাহ বলে নাকি হ্যাঁ, হ্যাঁ। তারা অমরের কথা মতো বিশ টাকা নবী আলাইসালাম বলে গেছিল তিন তালাকে এক তালাক তারা অমরের কথা মতো কইল তিন তালাকে তিন তালাকে তিন তালাক এসব কারণে তারা নবীদের এতে গেলে হয়ে গেছে আল্লাহদের কথা শুনিলাম মৌদুদের কথা শুনিলাম শিয়াদের কথা যে কোনো মাসিক দেখবেন আঘাত কোথায় করে সাহাবের আঘাত করবে সে নবী বিদ্বেষী এই জন্য পরীক্ষাটা নবীজি নেন দেখেন أولئك الذين امتحن الله قلوبهم للتقوى তার রব্বুল আলামিন তাদের দিলের পরীক্ষা দিলেন তাদের দিলে কতটুকু তাকওয়া পরীক্ষা নিয়ে আল্লাহ রেজাল্ট দিলেন হান্ড্রেড পার্সেন্ট পাস করে গেছে সুবহান এই আছে কাকে পরীক্ষা করানো হয়েছে আল্লাহ أولئك الذين امتحن الله. امتحن امتحن মানে কি পরীক্ষা দেওয়া আপনাদের খাদের মনে করে কিন্তু মোজাকারা প্রথম করলাম এখন আমাদের কাজ কাজ এই যে এই দাওয়াতের কাজটা আগে বলতে আমাদের কাজ চাই তাবলিগ কিতাব সব সবলাই তো আমরা ব্যাপারে অতটা আগে এখন তাহলে তার উত্তর লাইনে এবং মুরতালেন রেখেছে এটা হজরত মাল্লা ইলিয়াস রহমাতুল্লাহ বুঝাতে পারবেন উনি সেখানে বলছেন আমার এই চলতি ফিরতির জামাতের সাথে ওলামায় কেরাম না থাকে তাহলে এটা একটা ভব ঘুরে ফেরতার জামাত হবে ভব ঘুরে ফেরতার জামাত আমরা খেয়াল না করার কারণে ভব ঘুরে ফেরতার জামাত দেখেছিল আল্লাহ ব্যালেক করে দিছে আল্লাহ ব্যালেক করে দিছে আমরা কিন্তু না এখন আগের মতো কম খেয়াল দিলে হবে না বেশি খেয়াল দিতে বেশি খেয়াল কেন দিবেন সমস্ত মাদ্রাসা ওনারা পরীক্ষা হয় আগে নেন না পরে নেন এবং যারা বড় ছাত্র আছে হ্যাঁ তাদেরকে ইস্তেমা দিতে হবে ওই ইস্তেমার তাই বাদে ছুটি দেন তা ছুটের মধ্যে ধরবেন না ওইটা ছুটের মধ্যে ধরবেন না আমার দরকার আমার অনুরোধ আমার আত্মযোগ্যতা না থাকুক আমার দাড়ি পাকা আছে আমার অনুরোধ রাখেন হ্যাঁ, আমাদের পদে পাঁচশো ছাত্র ছিল হ্যাঁ, ছাত্ররা তিন নম্বর কাজ হ্যাঁ, কিভাবে হইলে ঝাড় খাবো তর্ক মুক্ত হয়ে যায় আমরা ওরা আনতে পারি আমরা বসে আলোচনা করব এখন এই চিন্তা আপনাদের দেখতে হবে সমস্ত প্রশাসন দিতে হবে এবং এখানে যত মুসলমান ভাই আছে পাবলিক যারা ওলামা না এদের হাতে পায়ে ধরে দিতে হবে এখন আমরা দিনের কাজ থেকে করি এখন এটা সমাজ চাহিদা সমাজ কে কি আমরা পরে নিজেরা বসে তার করবো কিভাবে সাতটা কামা যায় আপনি আমাদের ব্যবস্থা এখন এটাকে এখন তাহলে নিজেরা যাই তাহলে নেই আর সাধারণ ভাই আছে এদেরকে একটু অনুরোধ করে নিয়ে যায় ইনশাল্লাহ আপনাদের ব্যবস্থা হবে ব্যবস্থা হবে আমরা ইস্তেমা কেন নিয়োগ করি তারা ইসলামী কামিয়ে করতে রাজি